আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এক লোককে কোরআনের একটি আয়াত পড়তে শুনলাম যা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে আমার সোনা তিলওয়াতের বিপরীত আমি তাকে নিয়ে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে ঘটনাটি বললাম তখন তার চেহারায় অসন্তুষ্টি লক্ষ্য করলাম তিনি বললেন তোমরা দুজনেই ভালো ও সুন্দর পড়েছ তবে তোমরা মতবিরোধ করো না তোমাদের আগের লোকেরা মতবিরোধের কারণেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে